মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায় মরুর দুলাল যে থানি রাবে ঘুমা মন শুধু যেতে চায় মুরুর ওই মদিনায় মরুর দুলাল যে থানি রাবে ঘুমা মরুর দুলাল যে থানি রাবে ঘুমা পাগলে মন শুধু সবুজ গম্বুজে ওই যে ছায়া শুধু যেতে চাই মরু নয় মদিনায় মরুর দুলাল যে থানি রাবে ঘুমা মরুর দুলাল যে থানি রাবে ঘুমা হৃদয়ের গহিনে যে ব্যথা জমা সে কথা সাজানো হৃদয়ের গহিনে যে ব্যথা জমানো ভাষার মাধুরী দিয়ে সে কথা সাজানো সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না জানে শুধু সে মদিনাওয়ালা শুধু যেতে চায় ওই মদিনায় দুলার জেঠানি রবে ঘুমা মন শুধু যেতে চায় ওই মদিনায় দুলাল জেঠানি রবে ঘুমা মরুর দুলাল জেঠানি রবে ঘুমা এ জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা জীবনের যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা সব কিছু ভুলে সয়ে থাকতে পারি সব কিছু ভুলে সয়ে থাকতে পারি যদি গো তোমার প্রেমের সারা পায় শুধু যেতে চায় মরুর ওই মদিনায় মরুর দুলাল যে থানি রবে ঘুমায় শুধু যেতে চায় মরুর ওই মদিনায় মরুর দুলাল যে থানি রবে ঘুমায় মরুর দুলাল যে থানি রবে ঘুমায় হাসে যদি বাধায় আর বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন আসে যদি বাধায় বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন লড়তে পারি আমি পাহাড় সম লড়তে পারি আমি পাহাড় সম যদি কাছে ডেকে নিতে পারো আমার শুধু যেতে চায় মরুরয় মদিনায় মরু দুলাল যেথা রাবে ঘুমা মন শুধু যেতে চায় মরুরয় মদিনায় মরু দুলাল যেথা রাবে ঘুমা পাগলে মন শুধু যেতে চায় ছায়া মন শুধু যেতে চায় মধুরাই মদিনায় দুলাল যেথা নীরাবে ঘুমা মন শুধু যেতে চায় মরুরাই মদিনায় দুলাল যেথা নীরাবে ঘুমা মন শুধু যেতে চায় মরুরাই মদিনায় দুলাল যেথা নীরাবে ঘুমা শুধু যেতে চান রয় মদিনায় দুলাল যে থামে রাবে ঘুমা